সাধনার মাস শিক্ষার মাস মাহে রমজান আসে সাধনার মাস শিক্ষার মাস মাহে রমজান আসে সাধনার মাস শিক্ষার মাস মাহে রমজান আসে পবিত্রতার পরশ ছড়ায় পবিত্রতার পরশ ছড়ায় আকাশে বাতাসে সাধনার মাস শিক্ষার মাস মাহে রমজান আসে সাধনার মাস শিক্ষার মাস মাহে রমজান আসে মাহে রমজান কোরআনের মাস তার পথ ধরে চলা মাহে রমজান কোরআনের মাস তার পথ ধরে চলাও ভাস গড়ে দিয়ে যায় আলোকের দুধ গড়ে দিয়ে যায় আলোকের দুধ আভাসে আভাসে সাধনার মাস শিক্ষার মাস মাহে রমজান আসে সাধনার মাস শিক্ষার মাস মাহে রমজান আসে না থাকার সকল কষ্ট যায় বোঝা যায় মাসে স্পষ্ট নাখে থাকার সকল কষ্ট যায় বোঝা যায় মাসে স্পষ্ট কত ব্যথা জমা গরিব দুঃখী কত ব্যথা জমা গরিব দুঃখী আবাসে আবাসে সাধনার মাস শিক্ষার মাস মাহে রমজান আসে সাধনার মাস শিক্ষার মাস মাহে রমজান আসে দ্বিধাদ্বন্দ্বের ঘুচায়ে ভ্রান্তি দেহ মন জুড়ে অপার শান্তি দ্বিধাদ্বন্দ্বের চায় ভ্রান্তি দেহ মন জুড়ে অপার শান্তি এনে দিয়ে যায় বিশেষ মাস এনে দিয়ে যায় বিশেষ মাস সকাশে সকাশে সাধুনার মাস শিক্ষার মাস মহে রমজান আসে সাধুনার মাস শিক্ষার মাস মাহে রমজান আসে পবিত্রতার পরশ ছড়ায় পবিত্রতার পরশ ছড়ায় আকাশে বাতাসে সাধনার মাস শিক্ষার মাস মাহে রমজান আসে সাধনার মাস শিক্ষার মাস মাহে রমজান আসে সাধনার মাস শিক্ষার মাস মাহে রমজান আসে সাধনার মাস শিক্ষার মাস মাহে রমজান আসে